আইসিইউ রোগীকে আড়াল করে রাখার পর্দার দাম সাঁত্রিশ লাখ টাকা ফরিদপুর মেডিকেল কলেজে এমন নজিরবিহীন দুর্নীতির ঘটনা ঘটেছে প্রায় একচল্লিশ কোটি টাকার নয় বছরে পোশাক রপ্তানির দুই লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা উধাও পণ্য রপ্তানি হলেও এর বিপরীতে কোনো অর্থ আসেনি দেশে কেবল বিদায়ী দু হাজার আঠারো উনিশ অর্থ বছরেই চল্লিশ হাজার কোটি টাকার কোনো হদিস মেলেনি দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে অন্তত এক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে স্বাস্থ্য খাতে হাসপাতালের যন্ত্রপাতি কেনায় ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর তথ্য বলছে দুই সালে এই দেশ থেকে পাচার হয়েছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা প্রতিষ্ঠানটি তথ্য উপাত্ত দিয়ে বলছে দশ বছরে বাংলাদেশ থেকে পাচারের পরিমাণ পাঁচ লাখ তিরিশ হাজার কোটি টাকা অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে আর কত দেরি আর কত দেরি আর কত দেরি নরপিসাচ এক রাক্ষসের কবলে বাংলার মানুষের অর্থ সম্পদ দশ বছর ধরে ভয়ঙ্কর এক দানব লুটেপুটে খাচ্ছে গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত অর্জিত টাকা পয়সা দেশের অর্থনীতির সবগুলো খাতি ধসে পড়ছে একে একে দেউলিয়াও হতে চলেছে ব্যাংকগুলো ভয়ানক এক অর্থনৈতিক বিপর্যয় ও দুর্ভিক্ষের আশঙ্কা দানা বেঁধে উঠছে সচেতন মানুষের হৃদয়ে অনাগত সেই বিভীষিকা থেকে সচেতন করতে আমরা মিডিয়ায় উঠে আসা কয়েকটি চিত্র আজ আপনাদের সামনে তুলে ধরব গত নয় বছরে পোশাক রপ্তানির দুই লক্ষ সাত্রিশ হাজার কোটি টাকা উধাও হয়ে গেছে শুধু দু সালেই শেয়ারবাজার কেলেঙ্কারিতে ক্ষতি হয় দুই লাখ কোটি টাকার বেশি তেইশে জুলাই দু হাজার উনিশে প্রথম আলোর রিপোর্টে দেখা যায় মাত্র পনেরো দিনেই শেয়ারবাজার থেকে উধাও হয়ে গেছে সাতাশ হাজার কোটি টাকা ষোলোই জানুয়ারি দু হাজার বিশে যুগান্তর প্রকাশিত রিপোর্টে দেখা যায় গত দশ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের এক লাখ সাত হাজার কোটি টাকা উধাও হয়ে গেছে নয় ডিসেম্বর দু উনিশে প্রথম আলোতে প্রকাশিত খবর দেখা যায় Centre for Policy Dialogue CPD এর তথ্য মতে গত দশ বছরে ব্যাংক খাতের দশটি বড় কেলেঙ্কারিতে লোপাট হয়েছে বাইশ হাজার পাঁচশো দুই কোটি টাকা ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই তাদের এক জরিপে তুলে ধরে দু থেকে দু পর্যন্ত এই দশ বছরে বাংলাদেশ থেকে পাঁচ লাখ তিরিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে রূপপুরের বালিশকাণ্ডে উঠে আসে লুটপাটের আরেক ভয়াবহ চিত্র ছয় হাজার টাকায় এক একটি বালিশ কেনা হয় আর এক একটি বালিশ শ্রেণী দিয়ে উপরে উঠাতে খরচ দেখানো হয় ছয়শো ষাট টাকা এভাবে আরও বিভিন্ন আসবাব বাজার মূল্যের চেয়ে বেশি দেখিয়ে লুট করা হয় প্রায় একশো কোটি টাকা এগুলো তো সাধারণ আসবাবপত্র তাই সকলে এসব দাম কেমন হতে পারে তা জানে কিন্তু যে সকল টেকনিক্যাল ইকুইপমেন্ট কেনা হয়েছে বা হবে সেগুলোতে তবে কি পরিমাণ লুটপাট হয়েছে চিন্তা করে দেখুন ফরিদপুর মেডিকেল কলেজে লুটপাটের ঘটনাও সবার নজর কেড়েছে এক সেট পর্দার দাম দেখানো হয়েছে সাত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকার ব্লাড প্রেশার মেশিন কেনা হয়েছে দশ লাখ টাকায় আর এভাবে একশো ছেষট্টিটি জিনিসের দাম একশো ছিয়াশি গুণ পর্যন্ত বাড়িয়ে লুট করা হয়েছে একচল্লিশ কোটি টাকা গত জুন শেষে রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিপ্পান্ন হাজার সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকা আর বেসরকারি খাতের ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়ে হয়েছে একান্ন হাজার নয়শো চব্বিশ কোটি টাকা ফলে বেসরকারি খাতের ব্যাংকগুলো খেলাপি ঋণের দিক দিয়ে সরকারি ব্যাংকের কাছাকাছি পৌঁছে গেছে পিকে হালদার নামের এক মালাউন মশরিক পঁয়ত্রিশশো কোটি টাকা নিয়ে পালিয়ে গেলে তার বিরুদ্ধে এখনও কিছু করেনি ব্রাহ্মণ্যবাদীদের পাঁচটা গোলাম তাগুদ সরকার চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানির নামে কন্টেইনার ভর্তি করে আনা হচ্ছে বালু মাটি পাথর কিংবা ছাই আর এভাবে আমদানির নামে পাচার হচ্ছে জনগণের টাকা পয়সা প্রিয় দর্শক এভাবে দেশজুড়ে চলছে লুটপাট আমরা মিডিয়ায় উঠে আসা কয়েকটি চিত্র তুলে ধরলাম মাত্র বাস্তব চিত্র কতটা ভয়ঙ্কর তা আজ করার চেষ্টা করুন জানি না বড় বড় টাকার অঙ্কগুলো দেখে আপনারা কিছু বুঝতে পারছেন কি না আমরা শুধু বলবো এই রাক্ষসকে যদি থামানো না যায় তবে আসন্ন দুর্দিনের জন্য প্রস্তুতি নিতে হবে বাংলার মুসলমানদেরকে ব্রাহ্মণ্যবাদী ভারত আর এদেশের জঙ্গি ইস্কনিদের সামরিক আগ্রাসনের পূর্বেই অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে যাচ্ছে এদেশের মাটিতে সুতরাং সময় থাকতেই সাবধান হন